আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ওয়ালা আলহি ওসহাবিহি ওমানওয়ালা আমাবাদ আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি সোনালী শিশু অনুষ্ঠানটি দর্শক সোনালী শেষ অনুষ্ঠানে আমরা গত পর্ব থেকে কয়েকটি পর্ব ধরে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম যে শিশুদের মাঝে যদি আমরা সামাজিক মূল্যবোধ তৈরি করতে চাই যদি সামাজিক বন্ধন তাদের মাঝে সুদৃঢ় করতে চাই সামাজিক দায়িত্বশীলতা যদি তাদেরকে আমরা বুঝাতে চাই দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তাদেরকে তৈরি করতে চাই সামাজিক যদি সামাজিকভাবে তাদেরকে যদি প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের কিছু মৌলিক গুণাবলী তাদেরকে দিতে হবে কিছু মূল্যবোধ তাদেরকে জানাতে হবে কিছু প্রশিক্ষণ তাদেরকে প্রদান করতে হবে তাহলে সামাজিক এই প্রশিক্ষণগুলো কি কি আমরা সেখানে অনেকগুলো বিষয় আলোচনা করেছি যেমন আজকে আমরা এই আলোচনাটি শেষ করবো এবং শেষে আমরা এটাকে একটা সামারি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যাই হোক আপনারা যারা লিখে রাখছেন তাদের জন্য বলছি যে আমরা ষষ্ঠ যে মূলনীতিটা বলছি তা হচ্ছে শিশুদেরকে কেনাকাটায় অভ্যস্ত করা অর্থাৎ এটাও কিন্তু একটা এক্সপার্টিজ একটা স্কিল এটা সর্ট অফ এক্সপিরিয়েন্স তাদের দরকার যেটি তাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তাদের কাজে লাগবে সেই জন্য শিশুদেরকে কখনো কখনো যদি তাদেরকে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে দায়িত্বশীল হিসেবে জ্ঞানী এবং এ সকল কার্যক্রম সম্পাদনের ক্ষেত্রে তাদেরকে অভিজ্ঞ দক্ষ প্রাজ্ঞ হিসেবে গড়ে তুলতে চাই তাহলে তাদেরকে অবশ্যই কেনাকাটা বা এই জাতীয় কিছু কার্যকলাপে তাদেরকে অভ্যস্ত করতে হবে কারণ জীবনে বিভিন্ন সময় তারা নতুন অনেক ময়দানে নতুন অনেক অঙ্গনে তাদেরকে পা ফেলতে হবে সেখানে তাদেরকে কাজ করতে হবে অতএব শক্তিশালী একটি সোশ্যাল যদি সোশ্যাল একটা এস্টাবলিশমেন্ট যদি তাদেরকে প্রদান করতে চাই সোশ্যাল এক্সপিরিয়েন্স যদি তাদেরকে প্রদান করতে চাই তাহলে কেনাকাটার মতো এরকম কিছু কাজে তাদেরকে অভ্যস্ত করতে হবে ইন্টারেস্টিংলি রাসুল্লাহ সাল আলী আসসালাম এই বিষয়টিকেও তিনি ইগনোর করেননি এটিকেও তিনি তুলে নিয়ে এসেছেন এবং তার ব্যবহারে তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে তার কথাবার্তায় শিশুদের সাথে তার উঠা বসায়ও আমরা এইরকম কিছু এক্সাম্পল খুঁজে পাই আমরা দেখি যে রাসুল্লাহ সাল আলী আসলাম কোন একজন শিশু যিনি কেনাকাটার মতো এক ধরনের কাজ করছিলেন তিনি তার জন্য দোয়া করেছেন যাতে আল্লাহ তার অভিজ্ঞতায় তার এই এন্টারপ্রাইজে তার এই উদ্যোগে আল্লাহ সব হানুমতাল্লাহ বরকত প্রদান করেন আবু আলা এবং তাবরানি আমর ইবনে হারিস রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণনা করছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম একবার আবদুল্লা ইবনে জাফর রাজি আল্লাহ তালাহুর পাশে দিয়ে যাচ্ছিলেন আবদুল্লা ইবনে জাফর রাজি আল্লাহ তালাহ তখন শিশুরা যেরকম কেনা কেনাকাটা করে কেনা বেচা করে দেখবেন যে দুজন শিশু বা কয়েকজনকে শিশু তারা বসে তারা দোকানের মতো তৈরি করে তখন তারা জিনিসপত্র কেনাকাটা করে বেচা বিক্রি করে আরেকজন কেনে তারা টাকা লেনদেন করে এখানে টাকা বলতে নিশ্চয়ই কাগজ বা ইত্যাদি কিছু এবং অন্য পণ্য বলতে ওই জাতীয় কোনো কিছু কিন্তু এইভাবে করা কিন্তু তাদেরকে তাদের মধ্যে এক ধরনের অভিজ্ঞতা তৈরি করে এক ধরনের স্পৃহা ভবিষ্যতে যে তারা উদ্যোগী ব্যক্তিতে পরিণত হবে তার কিছু সিমটম তার কিছু আলামত আমরা এর মাধ্যমে খুঁজে পাই যাই হোক আবদুল্লাহ আপনি জাফরাদি আল্লাহ তালানহু তিনি এইরকম কেনাক বেচা করছিলেন যেটি ছোটরা বাচ্চারা যেটা করে থাকে তখন রসুল্লাহ ইসলাম তাকে লক্ষ্য করে বলেছিলেন আল্লাহ বারিক লাহু ফি বাই আও কফকাতে ফি যে আল্লাহ তুমি আবদুল্লাহ ইবনে জাফরের এই ছোট বালক সে যে ব্যবসার যে কাজ করছে আচরণ করছে আপাত দৃষ্টিতে ব্যবসার মতো সে যে কাজ করছে এর মধ্যে তুমি বরকত দান করো অথবা তার এই যে পণ্য এই পণ্যের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করো আমরা এই রাসুল্লাহ সাল আলী আসলামের চাচাতো ভাই জাফর রাদি আল্লাহ তালানহর ছেলে আবদুল্লাহ জাফরের পরবর্তী জীবনে তিনি কিভাবে কেনাবেচা করেছেন এই ক্ষেত্রে তিনি কত বড় উদ্যোক্তায় পরিণত হয়েছেন এবং সামাজিক ক্ষেত্রে তার অবস্থান সামাজিক বন্ধন তার দায়িত্বশীলতা কোন লেভেলের ছিল সে বিষয়ে আমরা এখানে আলোচনা করছি না শুধুমাত্র আমরা এখানে দেখি যে রাসুল্লাহ সাল্লাম তাকে দেখে একটু লজ্জিত হননি অথবা তাকেও তিনি লজ্জা দেননি তিনি তাকে বলেননি যে তুমি কেন সময় অযথা সময় নষ্ট করছো কারণ রাসুল্লাহ সাল্লাম জানেন যে এই স্কিলটা এই সোশ্যাল স্কিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিল কিছু না কিছু লোককে অবশ্যই এন্টারপ্রাইজ অন্টারপ্রেনিয়রশিপ তাদেরকে গ্রহণ করতে হবে in order to generate some Uh, uh, some uh, productions in order to create some markets and employment এই বিষয়গুলো তো খুবই গুরুত্বপূর্ণ সাম সামন শুড টেক দ্য রেসপন্সিবিলিটি এবং এই জন্যে ফ্রম দ্য ভেরি চাইল্ডহুড যদি আমরা আমাদের বাচ্চাদেরকে এইরকম ইনস্ট্রাকশন দিতে পারি তাহলে ভবিষ্যতে তারা একজন বড় ব্যক্তিতে পরিণত হবে রাসুল ইসলাম তার জন্য দোয়া করলেন অতএব আমরা এই বিষয়টি খুব ভালো করে বোঝা দরকার আমরা আগে কোনো একটা পর্বে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের সন্তানদেরকে কখনো কখনো আপনারা যখন বাজারে যান তাদেরকে নিয়ে যাবেন তাদেরকে কিছু টাকা পয়সা দেবেন কোনো পণ্য তার চয়েস অনুসারে কিনতে দেবেন এবং টাকা দেবেন সেটা তাকে গুণে ব্যাক করা কতটুকু সে দেবে এবং কতটা সে ফেরত নেবে এটা তাকে গুনতে বলবেন এইভাবে কিন্তু শিশুদেরকে ধীরে ধীরে তাদেরকে দায়িত্বশীল ব্যক্তিতে পরিণত করতে হয় আমরা কিন্তু শিশুদেরকে সেই শিক্ষা না দেওয়ার কারণে অনেক শিশুর অবস্থা এরকম হয় যে তাকে যদি আপনি দশ টাকার নোট দেন তাহলে এইটা সে ফেরত দেয়া অথবা ফেরত নেয়া এটাকে সে খরচ করা কিভাবে করবে এরকম কোনো অভিজ্ঞতা জ্ঞানী তার তৈরি হয় না জ্ঞানের যদি এক্সপানশন আপনি চান তার ব্রেনের যদি এক্সপানশন চান মাল্টি ফেরিয়াস um, যদি নলেজ uh, তার uh, মধ্যে দেখতে চান যদি আপনি তাকে ভার্সাটাইল নলেজেবল uh, করতে চান তাহলে এই বিষয়টিও তাকে শিক্ষা দেওয়া দরকার এটি হচ্ছে ষষ্ঠ মূলনীতি সপ্তম যে মূলনীতিটা আমরা বলবো সেটি হচ্ছে বিবাহ অনুষ্ঠানে অথবা আরও এই জাতীয় কোনো অনুষ্ঠানে শরীয়ত সিদ্ধ যে সকল অনুষ্ঠান আদি রয়েছে সেখানে শিশুদেরকে সাথে করে নিয়ে যাওয়া শিশুদের সেখানে উপস্থিত করা শিশুদের উপস্থিত সেখানে নিশ্চিত করা শুধুমাত্র বড়দের প্রোগ্রাম বা বড়দের অনুষ্ঠানে যাতে এটি না হয়ে যায় কারণ বড়দের অনুষ্ঠানে শিশুদেরকে আসতে হবে কারণ শিশুরা তো এই জাতীয় অনুষ্ঠান ভবিষ্যতে আয়োজন করবে শিশুদেরকে এই জাতীয় অনুষ্ঠান আয়োজনের দক্ষতা অভিজ্ঞতা এই জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলে কি এটিকেট মেনটেন করতে হয় এই বিষয়গুলো কিন্তু শিশুদের জানতে হয় তাদেরকে জানতে হবে এই জন্যে শিশুদেরকে এই জাতীয় অনুষ্ঠানে নিয়ে যাওয়া আমাদের প্রত্যেকের উচিত আমরা দেখি যে সেখানে শিশুরা গিয়ে তারা দেখবে ছোটরা বা বড়রা তারা কিভাবে কাজ করে তাদের আচরণ কি বড়দের কথা তারা শুনবে ভালোবাসার কথা শুনবে সেখানে তারা সমাজ পরিচালনার কথা শুনবে পরস্পরের প্রতি পরস্পর আচরণের কথা তারা শুনবে এবং তারা পরস্পরের প্রতি পরস্পরের শ্রদ্ধা দায়িত্বশীলতা ইত্যাদি তারা শুনবে সমাজে কি কি সমস্যা আছে এগুলো তারা জানবে এর মাধ্যমে তাদের এক্সপিরিয়েন্স বাড়বে তাদের স্কিল প্রবলেম সলভিং স্কিল তাদের মধ্যে তৈরি হবে তারা নতুন চমৎকার কিছু কথা সেখানে শুনবে তারা বুদ্ধিমত্তার কথা শুনবে তারা আনন্দের কথা শুনবে তারা গল্প শুনবে তারা গান এবং এবং সুচিন্তিত তৎকালীন সামাজিক বিভিন্ন ইস্যুর উপর তারা কথাবার্তা শুনবে এতে তাদের জ্ঞান বুদ্ধি মেধা ইত্যাদি বৃদ্ধি বৃদ্ধি পাবে আর তাদের অনুভূতিগুলো অত্যন্ত প্রগাঢ় হবে সাদ এবং এগুলো অত্যন্ত শানিত হবে তাদের সামাজিক দায়বদ্ধতার অনুভূতি তাদের মাঝে তৈরি হবে সেই জন্য শিশুদেরকে আমাদের এখানে নিয়ে যাওয়া দরকার রসুল্লাহ সাল আলী আসসালাম তিনি কখনো কখনো দেখতেন শিশুদেরকে এই বিবাহের বিভিন্ন অনুষ্ঠানে তিনি তাদেরকে দেখতেন এবং রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তাদের আশাটাকে তিনি অনুমোদন করতেন তাদেরকে তিনি তাদের সামনে যেতেন শিশুরা যে সকল এই অনুষ্ঠানে বিবাহের অনুষ্ঠান বা অথবা এই জাতীয় কোনো অনুষ্ঠানে বৌভাত হোক বা আপনার বিয়ের অন্য যেত অনুষ্ঠানই হোক না কেন সেখানে অথবা আগদের অনুষ্ঠান হোক সেখানে তারা উপস্থিত থাকতো রসুলাম সেখানে যেতেন তাদের সাথে কথাবার্তা বলতেন তাদের তাদেরকে তিনি কোনোভাবে তাদেরকে তিনি অনুৎসাহিত করতেন না এখানে আসতে বরং উৎসাহিত করতেন এবং এখানে যারা থাকতো তাদের প্রত্যেকের জন্য ইভেন শিশুদের জন্য রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম দোয়া করতেন আমরা এখানে দেখি আহমেদ হাম্বুল রাহিমুল্লাহ তিনি তার তিনি একটি হাদিস বর্ণনা করেছেন তার মোসনাদে আব্দুল আজিজ বিন সুহাইব আন আনাস রদি আল্লাহ তালাহু থেকে তিনি বলছেন যে আন্না নবিয়া সাল্লাম আলসালাম রসিবিয়ান মোকবেলিন রসুল্লাহ সাল আলী হোসেন কোন একটা বিবাহ অনুষ্ঠানে তিনি দেখলেন শিশু শিশুরা এবং নারীরা তার দিকে এগিয়ে আসছেন কল আব্দুল আজিজ যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি বলছেন হাসিব তু আন্নাহ কল আমার মনে হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন অর্থাৎ আনাসরদি আল্লাহ তালাহু বলেছেন যে মিন আর আসেন যে এটা আসে একটা বিবাহের অনুষ্ঠানে তারা আসছিলেন ফাকাবান নবী সাল আলী ইসলাম তখন রসুলাম সেখানে দাঁড়ালেন এবং দাঁড়িয়ে বললেন আল্লাহ আন্তুমা মিন আহাবিন ইলাইয়া আল্লাহ আল্লাহর আল্লাহর কসম করে বলছি আপনারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ তিনবার তিনি বলছেন আন্তুম আহাবাস ইলাইয়া আন্তুম মিন আহাব্বিন্নাস ইলাইয়া আপনারা আমার কাছে বা তোমরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ এবার রসুল্লাহ সাল আলী হাসলাম তাদের জন্য দোয়া করলেন এখানে যাদের কথা তিনি বলেছেন এখানে আসলে আনসার মহিলা এবং আনসার বালকরা সেখানে ছিল এর মাধ্যমে আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসাল্লাম একজন শিশুর সামাজিকতা একজন শিশুর সামাজিক বা দায়বদ্ধতা একজন শিশুর সামাজিক প্রতিষ্ঠা একজন শিশুর সামাজিক বন্ধন সামাজিক দায় সামাজিক যে সকল সমস্যা সমস্যা রয়েছে সেগুলোর প্রতি তাদেরকে কানেক্টেড করে দেয়া রাসুল্লাহ সাল আলী আসসালাম এই কাজটি খুবই গুরুত্বপূর্ণভাবে করতেন এবং তিনি সেখানে ছোট বড় ছেলে মেয়ে ইত্যাদি কারো প্রতি তিনি আলাদা কোনো বৈষম্যমূলক আচরণ তিনি রক্ষা আচরণ তিনি দেখাতেন না অষ্ট অষ্টম যে মূলনীতিটি আমরা আলোচনা করতে চাই তা হচ্ছে যে শিশুরা কখনো কখনো যারা দিনদার আল্লাহওয়ালা যারা অনেক বড় আল্লাহর প্রিয় বান্ধা যারা অনেক বড় জ্ঞানী তাদের সাথে মাঝে মাঝে রাসৌল্লা সাল আলী আসাল্লাম এর হাদিস আমরা বুঝতে পারি যে তাদের সাথে শিশুদেরকে মাঝে মাঝে রাখার অনুমতি দিতেন কখনো কখনো তাদের বাড়িতে তারা রাত্রি কাটাবে কখনো কখনো তারা রাত্রে কি কার্যকলাপ করে এগুলো তাদের সাথে থেকে তাদের পাশে থেকে তাদের কাছে থেকে অথবা তাদের বাড়িতে থেকে তা একই জায়গায় থেকে তারা এগুলো অবজার্ভ এবং অবলোকন করবে রাসুল্লাহ সাল্লাহ আলী কখনো কখনো অনুমতি দিয়েছেন যে শিশুরা যাতে তাদের ঘর থেকে বের হয়ে তারা এইরকম সালফে সালহীন বা যারা ওলামা কেরাম সালহীন আকরিবা আউলিয়া এই কেরাম তাদের সাথে তারা থাকবেন তাদের কাছে তারা ঘুমাবেন তাদের পাশে তারা রাত্রি যাপন করবেন এর মাধ্যমে তারা একটা স্পষ্ট শক্তিশালী সুদৃঢ় আদর্শ কি হতে পারে রাত্রিতে একজন আল্লাহওয়ালা দিনদার আল্লাহর আবেদ আলেম কিভাবে তার সময়টা কাটান এটা তাদের সাথে থেকে তারা এই শিক্ষা গ্রহণ করবেন আমরা এখানে দেখি যে তারা তাদের কাছ থেকে শিখবেন জ্ঞান শিখবেন তাদের শিখবেন বুদ্ধিমত্তা তাদের কাছ থেকে শিখবেন আমল তাদের কাছ থেকে শিখবেন আবাদত তারা কিভাবে সৎ জীবন যাপন করে এই রাত্রিতে তাদের সময়গুলো কিভাবে তারা কাটায় আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে তারা কিভাবে সম্পর্ক রক্ষা করে পরিবারের সদস্যদের সাথে তারা কিভাবে আচরণ করে ইত্যাদি সব কিছু তারা এই বড়দের কাছ থেকে শিখবেন তাদের কাছে থেকে থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এই হাদিসটি অনেকবার বর্ণনা করেছি আব্বাস আল্লাহ তার হাদিস তিনি রাসুল্লাহ সাল আলী ওসালামের রাতের এবাদত দেখার জন্য তিনি তার খালা মাইমুন রাদি আল্লাহ তাল আনহার কাছে গিয়ে রাত্রি কিভাবে যাপন করেছেন সে বিষয়টি ইমাম বখারি রহমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন যে আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তিনি বলছেন যে বিত্তু মা বিত্তু ফি বাইতে খালাতি মাইমুনা তেবিনতে আল হারিস রাদি আল্লাহ আনহা জাজিন নবী সাল আলী ওসাল্লাম আমি আমার খালা মায়মুনা বিনতে আল হারেস রাদি আল্লাহ তালা আনহা তার বাসায় রাত্রি যাপন করলাম একবার বুখারির অনেক বর্ণনা আছে লিয়ার কুবা সলাত রাসুলাম রাসুলাম কিভাবে রাতের সালাদ আদায় করেন সেটি দেখার জন্য এবং ইবনে খুজাইমার বর্ণনায় আসছে পুরো হাদিসটি যে তিনি রাসুল্লাহ সাল আলী ওসালামের স্ত্রী এবং তার খালা মাইমুন রাদি আল্লাহ তালানহার কাছে তিনি রাত্রি যাপন করলেন যে আমি তখন বালিশের উপরে শুইলাম প্রশস্ত করে বালিশ রাসুল্লাহ সাল আলী এবং তার পরিবার পরিজন অর্থাৎ তার স্ত্রী তারাও শুলো আমিও পাশে দিয়ে সেখানে শুয়ে থাকলাম যখন মধ্যরাত হলো অথবা রাত এর কিছু অংশ কিছু অংশ বাকি আছে বা কিছু অংশ গিয়েছে এইরকম একটি অবস্থা রাসুল্লাহ সাল আলী আসালাম তিনি ঘুম থেকে উঠলেন তারপরে সাইয়াম তিনি উঠে তার চোখ ছিলেন অর্থাৎ আমরা ঘুম থেকে উঠলে যেরকম চোখ কচলাই অর্থাৎ ঘুমের যে প্রভাবটা সেটা একটু দূর করার চেষ্টা করি রাসুল্লাহামও এভাবে হাত দিয়ে তার মুখটিকে এভাবে অর্থাৎ ঘুমের যে আছর প্রভাব এটা তিনি দূর করার চেষ্টা করলেন চোখ কচলার মাধ্যমে মুখ মোছার মাধ্যমে সুম্মা কর আল আশর আল আওয়া আয়াত আল খাওয়াত মিন সুরাতে আলে ইমরান সুরাতে আলে ইমরানের শেষের দশটি আয়াত রাসুল্লাহ সাল আলী হোসেন তখন তেলাওয়াত করলেন তিনি বলছেন যে এই এই রাসুল ইসলাম ঘুম থেকে উঠে বিছানায় থাকা অবস্থায় তিনি এতটুকু তেলাওয়াত করলেন সুম্মা কমা ইলা শান্নি মোয়াল্লাকা তারপর ইসলাম সেখানে ঝুলন্ত একটা পানির পাত্র ছিল সেই ঝুলন্ত পানির পাত্রে গেলেন পাত্রের কাছে গেলেন সেখান থেকে তিনি খুবই ভালো করে উজু করলেন তারপরে তিনি দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি সালাত আদায় করলেন আবদুল্লাহ আব্বাস আল্লাহ তালাহ বললেন যে আমিও এমত অবস্থায় ঘুম থেকে উঠে গেলাম রসুল্লাহামের পাশে গিয়ে দাঁড়ালাম এবং আমি তার ডান পাশে না গিয়ে তার বাম পাশে দাঁড়ালাম রসুলাম আমাকে আমার মাথা ধরে তিনি নিয়ে আসলেন তার ডান পাশে এবং তিনবার এরকম করলেন আমি তিনবারই আমার বাম পাশে ফিরে গেলাম রাসুল্লাহ সাল আলী এর মাধ্যমে দুভাবে দুরাকার তিনি আদায় করলেন এবং সংক্ষিপ্ত দুরাকার তিনি সালাদ আদায় করলেন তারপর তিনি ফজর সালাদ আদায় করার জন্য তিনি বের হয়ে গেলেন এখানে আমরা প্রিয় দর্শক যে বিষয়টি দেখতে পাই তা হচ্ছে যে রাসুল্লাহ সাল আলী রাতের আবাদত দেখার জন্যে রাতের কার্যকলাপ দেখার জন্য পরিবারের সাথে তার কি আচরণ আল্লাহর সাথে রাতে তিনি আচরণ মেনটেন করেন রাত্রিতে তিনি তার প্রত্যেকটি সময় কিভাবে তিনি মেনটেন করেন এটি দেখার জন্য আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালার মতো ছোট্ট বালক তিনি কিন্তু সেখানে গিয়ে তার খালা মাইমুন রদি আল্লাহ তালাহার রাতে তার বাসায় তিনি যাত্রা রাত্রি যাপন করেছেন কারণ সেই দিন রাসুল্লাহ সাল আলী আসসালাম মাইমুন রদি আল্লাহ তালাহার কাছে থাকার কথা তো ইত্যকার এতগুলো বিষয় থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে শিশুদেরকে যারা আল্লাহ ওয়ালা দিনদার তাদের সংস্পর্শে তাদের সাহচর্যে নিয়ে যাওয়া দরকার আমরা সর্বশেষ এই জায়গায় যে বিষয়টি আলোচনা করতে চাই তা হচ্ছে রাসুল্লাহ আসলাম শিশুদের মাঝে সামাজিকতা সামাজিক প্রতিষ্ঠা সামাজিক দায়বদ্ধতা সামাজিক অনুভূতি ইত্যাদি ঢুকিয়ে দেওয়ার জন্য তিনি কি করেছেন আমরা এখানে দেখি রাসুল্লাহ সাল আলী ওয়াসালাম তিনি উত্তম আদর্শ প্রদান করেছেন শিশুদেরকে ইভেন তাদের সামাজিক দায়বদ্ধতা কেমন হবে সে বিষয় ইমাম বখারি মুসলিম তিরমিজি আবু দাউদ এরা প্রত্যেক আনাসাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত হাদিসে বলেছেন যে কান রাসুল্লাহ সাল্লাম আহসান নাসিকুলকান রাসুল্লাহ ইসলাম নৈতিকতার দিক থেকে চরিত্রের দিক থেকে সবচেয়ে সুন্দর সর্বোত্তম ব্যক্তি ছিলেন ওয়াকান আলী আখিন ইউকার আমার এক ভাই ছিল যার নাম ছিল আনাসদি আল্লাহ তিনি বলছেন আমার এক ভাইয়ের নাম ছিল তার নাম ছিল আবু অমায়ের আহুয়া ফতিমুন তিনি আসলে দুধ পান করতেন দুধ মাত্র তিনি ছেড়ে দিয়েছেন কিছুদিন আগে মাত্র দুধ খাওয়া ছেড়ে দিয়েছেন কেন যখন রসুল্লাহ সাল্লাম এ আবু আমায়ের কাছে আসতেন তখন আবু আমায়ের একটা ছোট্ট পাখি ছিল যে পাখিটি পেট বার্ড এই পাখিটিকে নিয়ে আবু আমায়ের খেলতেন এই ছোট বাচ্চা কিন্তু এই আবু আমায়ের রসুল্লাহ সাল্লাহ এই আবু আমায়ের পাখিটি মারা যায় তখন রসুল ইসলাম যখনই সেখানে আসতেন তখন আবু আমায়েরকে বলতেন হে আবু আমায়ের তোমার ওই পাখির কি খবর অর্থাৎ রাসুল্লাহ সাল আলী আসসালাম আবু আমায়ের মতো এইরকম ছোট্ট একটি বালকের সাথেও কিন্তু তিনি একটা সামাজিকতা রক্ষা করা তার সাথে কথা বলা তার সাথে তার সাথে তার মনে একটু আনন্দ দেয়া তার সুন্দর ভালো লাগার জিনিসটি নিয়ে তার সাথে একটু আলোচনা করা এটাও কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম ছাড়তেন না যাই হোক এই জায়গার এই হাদিসের পরের যে বক্তব্য তিনি বলছেন আনাসাদি আল্লাহ তালানহু যে রসুল্লাহ সাল্লাম এরপর আমাদেরকে বলতেন নামাজের সময় হলে যে তোমরা নামাজের বিছানা বিছাও আমরা নামাজের বিছানা বিছাতাম তারপরে রাসুল্লাহ সাল্লাহ আলী ওসালাম সেখানে তিনি সালাদ আদায় করতেন আমরা তার পাশে দাঁড়াতাম ইভেন আর নোগায়ের এই যে আমাদের যে আবু অমায়ের এই আবু অমায়েরও আমাদের পাশে দাঁড়িয়ে সালাদ আদায় করত আমরা প্রিয় দর্শক এই যে হাদিস এই হাদিস থেকে আমরা মৌলিক অনেকগুলো শিক্ষা পাই এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইবনুল কস তিনি রহেমহুল্লাহ তিনি বলেছেন যে আমরা এই হাদিস থেকেও কমপক্ষে পঞ্চাশের অধিক আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি তিনি কয়েকটি শিক্ষার কথা বলেছেন যে এখানে বোঝা যাচ্ছে মুজা হামানি ছোটদের সাথেও আনন্দ বা হাসি ঠাট্টা করা যাবে রাসুল্লাহ ইসলাম সেই কাজটি করেছেন মোসাফা রাসুল সেখানে গিয়ে হয়তো আনাসরাদি আল্লাহ তার সাথে মুসাফা করেছেন ছোটদের সাথে মুসাফা করা যাবে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম সেখানে তিনি অনেক বড় তিনি নবী শুধু তাই নন তিনি আল্লাহ সুবহানত সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কিন্তু তারপরও ছোটদের সাথে কথা বলতে গিয়ে তিনি কিন্তু তার যে অহংকার তার যে অহম তার যে শ্রেষ্ঠত্বের একটা ভাবনা এটা কিন্তু তাকে পেয়ে বসেনি এটি তিনি এটা তিনি বর্জন করে তিনি একেবারে ছোট মানুষের সাথে ছোটদের মতো করে তিনি আচরণ করেছেন এবং এর মধ্যে আমরা দেখলাম যে ছোট বড় যেই হোক না কেন তার সাথে একটা বন্ধুত্ব তৈরি করা তাকে তার আহওয়াল তার খবর ইত্যাদি তাকে জিজ্ঞেস করা এটা আমরা দেখি এখানে আমরা দেখি যে কোনো একজন ব্যক্তি তার যদি কোনো সন্তান না হয় তাহলে তাকে একটা কুনিয়ত তাকে এমন কোনো কুনিয়ত অর্থাৎ তারকে কারো আবু এরকম বলা যেমন অমায়ের এখানে তার কিন্তু কোনো সন্তান এখন হয়নি কিন্তু তারপরেও তাকে আবু অমায়ের রাসুল্লাহ সাল্লাম বলেছেন তার বয়স মাত্র দুই তিন বছর এবং এখানে এরকম হয়েছে যে ছোটরা পাখি নিয়ে তারা খেলতে পারবে ছোটরা পাখি নিয়ে খেলতে পারবে যদি পাখি পাখির প্রতি আননেসারি কোনো কষ্ট না দেয়া হয় ইত্যকার এখানে প্রায় পঞ্চাশটির মতো শিক্ষা রয়েছে তো এইভাবে আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে রাসুলসলাম কীভাবে ছোটদের সাথে একটা সামাজিক বন্ধন তিনি তৈরি করেছেন আমরা জানি এই হাদিসের যে আমরা আবু আমার কথা বলেছি আবু আমার দি আল্লাহ তালাহু তিনি কিন্তু পরবর্তী তিনি ইন্তেকাল করেন ছোটোই বালক কিছুদিন পরে তিনি ইন্তেকাল করেন তার মা উম্মে সুলাইম রদি আল্লাহ তালাহা তিনি তার যে বাবা তার বাবা ছিলেন আবু তালা আবু তালাহাকে পর্যন্ত বলেননি যে সন্তান মারা গিয়েছে আবু তালাহা রাতে ফিরে আসেন তিনি ও আবু হুমায়ের কথা তাকে বলেননি বরং রাত্রি তাদের স্বামী স্ত্রী সুলভ আচরণ হয় পরবর্তীতে সকালবেলা হলে তার স্ত্রী তাকে বলেন যে তা আপনার সন্তান মারা গিয়েছে এবং সকালে গিয়ে তিনি রাসুল আসলামকে যখন কথা বলেন রাসুলাম বলেন তোমরা গত রাতে স্বামী স্ত্রী আচরণ করেছো কিনা তিনি বলেন হ্যাঁ তখন রসুলাম তাদের জন্য দোয়া করলেন এবং এই দোয়ার ফলশ্রুতি তাদের একটা সন্তান হলো ওই সন্তানকে নিয়ে এই আনাস রাদি আল্লাহ তালাহু আবার রাসুল্লাহ সাল্লাহ আলিউসলামের বাসায় তিনি গিয়েছিলেন এবং রাসুল্লাহ সাল্লাম তাকে তাহানিক করিয়েছেন অর্থাৎ একটু খেজুর মুখে দিয়ে তিনি চিবিয়ে তারপরে তার মুখে দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লাম এই সন্তানের নাম রাখেন আবদুল্লাহ তো এই হচ্ছে প্রিয় দর্শক সামাজিক বন্ধন তৈরির একটি একটি এক্সাম্পল আমরা দেখেছি যে কিভাবে সামাজিক বন্ধন তৈরি করতে হয় রাসুল্লাম কিভাবে শিশুদের সাথে সামাজিক বন্ধন তৈরি করেছেন আমরা চলুন আমাদের সন্তানদের মাঝেও এরকম সামাজিক বন্ধন সামাজিক সামাজিক দায়িত্ববোধ সামাজিক প্রতিষ্ঠা ইত্যাদি তাদের মাঝে তৈরি করি কারণ এই সমাজেরই তারা জীব এবং এই সমাজকে তাদের পরিচালনা করতে হবে এই সমাজে তাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ সুবাহানুয়াতারা এগুলো উপলব্ধি করে আমাদের সন্তানদেরকে সামাজিকভাবে দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তৈরি করার তৌফিক দান করুন হাদা ওসল্লাহ সুবাহানুমত আলা আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ওসাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু